আছে এ জগতে সবই আছে মুমিন মুসলিম মসজিদ মাদ্রাসা ও খানকা আরো কত কি কিন্তু কিন্তু তাতেও যেন কিছু কিছু শূন্যতা কি জানিনি কি আছে কি নেই তার ছোট্ট একটি ফিরিস্তি শোনাই আপনাদের শুনবেন শুনুন তাহলে মমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম যে নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই আছে শিক্ষালয় আছে বিদ্যালয় ইসলামী শিক্ষা নেই কলেজ স্কুল ভার্সিটিতে সুশিক্ষা আজ নেই আছে শিক্ষালয় আছে বিদ্যালয় ইসলামী শিক্ষা নেই কলেজ স্কুল ভার্সিটিতে সুশিক্ষা আজ নেই নকলে জীবন গড়া নেই লেখা নেই পড়া নকলে জীবন গড়া নেই লেখা নেই পড়া হরদকলের খেলা চলে নেই নীতিমালা নেই হরদকলের খেলা চলে নেই নীতিমালা নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম যে নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই আশিকে রাসুল দাবি আছে মুখে দিলে যে এশক নেই আশিকে রাসুল দাবি আছে মুখে দিলে যে এশক নেই নামাজও রোজাও নেই মুখেতে দাঁড়িয়েও নেই আউলিয়ার গান আছে আল্লাহর নাম নেই জশ্নে জুলুস আছে নবীজির প্রশংসা নেই জশ্নে জুলুস আছে নবীজির প্রশংসা নেই সুন্নত নবীও নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম যে নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজ আছে ইমানদারি নেই মুমিনের নাম আজ আছে ইমানদারি নেই মিছিল মিটিং বক্তৃতা আছে সুযোগ্য নেতা নেই মিছিল মিটিং বক্তৃতা আছে সুযোগ্য নেতা নেই যারা মই ভাষণ আছে আছে কথা কাজ নেই প্রতিবাদ আছে আছে নেই প্রতিরোধ নেই মুজাহিদ আছে আজ জিহাদি চেতনা নেই মুজাহিদ আছে আজ জিহাদি নেই সাহসী নেই মুমিনের নাম আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজ আছে ইমানদারি নেই ভূমিনের নাম আজ আছে ইমানদারি নেই হরেক রকম গান শুনি আছে ইসলামী গান নেই সংস্কৃতি আছে আছে কাব্য ইসলামী ভাবনে হরেক রকম গান শুনি আছে ইসলামী গান নেই সংস্কৃতি আছে আছে কাব্য ইসলামী ভাবনে হাজারো কবি আছে শেখ সাদি রানে হাজারো কবি আছে শেখ সাদি রানে কত রঙে ভরা এই দুনিয়াটা কোরআনের রং নেই কত রঙে ভরা এই দুনিয়াটা কোরআনের রং নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি রে মুমিনের নাম আজও আছে ইমানদারি রে মুমিনের নাম আজও আছে ইমানদারি নে মুমিনের নাম আজও আছে ইমানদারি নে